আকার ধারণ করেছে বলতেই হবে গতকালও আড়াইশোর বেশি মৃত্যুবরণ করেছে গত সোমবার বিকাল সাড়ে সাতটায় আমার ছোট বোন টাঙ্গাইল হাসপাতালে মৃত্যুবরণ করেছে অক্সিজেনের জোগাড় দিতে পারিনি ঢাকায় মুভ করতে পারিনি রাস্তায় মারা যাবে ওখানে যা ব্যবস্থাপনা তা বলা বাহুল্য এক শ্রেণীর ধারণা তাকদির বলতে কিছু নেই আমরা নিজেরাই নিয়ন্ত্রণ করব আল্লাহর পক্ষ থেকে তেমন কিছু না আরেক শ্রেণীর ধারণা তাওয়াক্কুল আল্লাহ যা হয় হোক চিকিৎসা বিকিৎসা সতর্কতার কোন প্রয়োজন নেই অনেক শ্রেণী তাকবিরও আছে তদবিরও আছে এর উপরে একটি বক্তব্য দিয়েছিলাম তাও তো বোধ হয় বছরখানে হয়ে গেল মাস আসতে হয়ে গেল কিন্তু অনেকেই বক্তব্য হয়তো বুঝে উঠতে পারেননি আর যারা প্রচার মাধ্যম আমি যেটা পছন্দ করি না তারা শুধুমাত্র ওই হালকা বিষয়গুলো প্রচার করেন অনেক খুজুরে বলছে ঠেলা এক কথা ওইটাই যেন একাডেমিক কথা অমক হুজুরও বলছে বিপরীতটা ওইটাই কথা যেটুকু কথার যোগ্য না ওইটুকুই প্রচার পায় বেশি একদল বক্তরা বলছে করোনা ভাইরাস যদি সত্য হয় কোরআন হাদিস মিথ্যা আশ্চর্য কথা কোরআন হাদিসের সত্য মিথ্যার সাথে করোনা ভাইরাসের কি সম্পর্ক আরেকদল বলছে না করোনা ভাইরাস বলতে কিছুই নাই সংক্রমণ সংক্রমক রোগ বলতে কিছু নেই হাদিস উল্লেখ করছেন অনেকেই প্রভাবিত আছেন প্রতারিত আছেন বুঝে উঠতে পারেননি হয়তো বিষয়গুলো বা আমরা যথাযথভাবে ক্লিয়ার করতে পারিনি কাজে আমি আপনাদের সামনে বিষয়টি একটু সংযোজন সহকারে আবার দ্বিতীয়বার উপস্থাপনের চেষ্টা করছি রোগ বালাই আল্লাহর পক্ষ থেকে আসে নবী সাল্লাহ আলী সাল্লাম বলেছেন সহিল বুখারি কিতাবুত্তেব্যের প্রথম হাদিস সহিল বুখারিতে ডাক্তারের একটা আলাদা অধ্যায় রয়েছে কিতাবুত্তেব প্রথম হাদিসই হলো এটা মা আনজাল আল্লাহ দান আল্লাহ যত রোগ প্রেরণ করেছেন রোগের সৃষ্টিকারী এবং প্রেরণকারী আল্লাহ স্বয়ং ইল্লা আনজালা লাহু দাওয়ান কিন্তু তার জন্য তিনি আবার ঔষধও পাঠিয়ে দিয়েছেন ঔষধ আবিষ্কার করে দিতে হবে এর আগে বলেছিলাম যে ডাক্তার যারা মেডিকেল সায়েন্টিস্ট বা শরীর বিজ্ঞানী বা ডাক্তারি শাস্ত্রের বড় বড় গবেষক তাদের কর্তব্য হলো এখন কোভিড নাইন্টিন বা করোনা ভাইরাসের প্রতিষেধক কি আছে কি চিকিৎসা দেওয়া যেতে পারে যেহেতু আল্লাহ নবী বলেছেন প্রত্যেকের রোগের চিকিৎসা আছে ঔষধ আছে কিন্তু মানুষের সেটা গবেষণা করে বের করে আনতে হবে আশ্চর্যজনক হয়েছে বুখারীতে হাদিস প্রথম হাদিস এটি ডাক্তারি অধ্যায়ের ইমাম এমনে কাইম জৌজিয়া তার জাদুল মাআদ আল্লাহ নবীর জীবনের উপরে যে গ্রন্থ রচনা করেছেন সারা পৃথিবীর বুকে শ্রেষ্ঠতম এবং শুদ্ধতম সিরাতুল নবীর গ্রন্থ সেটি এর মধ্যে কোনো বিমত নেই তার একটি খণ্ড শুধুমাত্র আল্লাহ নবীর ডাক্তারের উপরে সেখান দিনে বকরাত জালিমুস এবং আলকান ইবনে সিনা রেফারেন্স দিয়েছেন আমি মেডিকেল সায়েন্স ছাত্র সায়েন্স কিছু বুঝি না তারপরে ইবনে সিনার এই আল কানুন দুই চার পাতা উল্টে এসেছে সৌদি আরবে থাকাকালীন সময় দেখার শখ ছিল যে কি লিখেছেন আসলে উনি আমি ডাক্তার কিছুই বুঝি না শখে উল্টেছি পাতা হাফেজ ইবনে হাজার আসকালানি ওই যুগের বহু ডাক্তারদের রেফারেন্স দিয়েছেন ফতুল বাড়িতে সহিল বুখারির ব্যাখ্যা করতে গিয়ে আগের যুগের আলেমরা ডাক্তার ছিলেন কবিরাজ ছিলেন অনেকেই ভৌগোলিক তো সবাই এবনে তাইমে এবনে তাইম এরা বড় বড় ভৌগোলিক এবনে তাইমে তো সবই পৃথিবীর এমন কোন জ্ঞান নাই যেটা চূড়ান্ত পর্যায়ে এবনে তাইমে পৌঁছেন নাই যখন যে সাবজেক্ট আলোচনা করেন তখন মনে হয় যেন তিনি শুধু এইটাই জানেন দুনিয়ার আর কিছু জানেন না চলছে তো চলছে কলম ভূগোলের উপর চলছে ডাক্তারের উপর চলছে পৃথিবী গোলাকান্নে শুরু হয়ে গেল চাঁদ কেন সূর্যের উপর চলছে তো চলছেই ফাঁকার উপর চলছে চলছেই দর্শনের উপর চলছে চলছেই লজিকের উপর চলছে তো চলছেই কার সাধ্য এগুলোতে এবার এই মহাসাগরের ধারে কাছে যায় কোন সাবজেক্ট নেই সম্মানিত উপস্থিতি রোগ আল্লাহর পক্ষ থেকে আসে তার জন্য চিকিৎসা আল্লাহ পাক নির্ধারণ করে রেখেছেন তার প্রতিষেধক এবং ঔষধ আল্লাহ পাক পাঠিয়েছেন মানুষকে সেটা বের করে নিতে হবে এখন ছোঁয়াচে রোগ আছে কিনা কন্টেজিয়াস বা ইনফেক্টিভ ডিজিজ ডিজিজ আছে কিনা এ নিয়ে বহু কথাবার্তা হচ্ছে কথাবার্তা হওয়ার তো কোনো কারণ নেই হাদিসগুলো বুঝতে হবে এই সকল হাদিস নিয়ে যেহেতু আল্লাহ নবীর হাদিস সাড়ে চোদ্দশো বছর কম ও বেশি তা নিয়ে তো গবেষণা কম হয়নি আলিমেরা কখনোই বসেছিলেন না এই হাদিসগুলো নিয়ে আলোচনা বিস্তারিতভাবে হয়েছে আগেই ইমাম বাইহাকি বিস্তারিত আলোচনা করেছেন আজকের কথা নয় তিনি কোন যুগের মানুষ ইমাম বাইহাকি বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ দিয়েছেন ইমাম ইবনে রজব তানে ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন ইবনে কাইয়িম জৌসিয়া তার জাদুল মাহাদে ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন ইমাম ইবনে সালাহ তার উলুমুল হাদিসের মধ্যে হাদিসের যে ফর্মুলা উসুলের মধ্যে আলোচনা করেছেন ওইটার সরা করতে গিয়ে উসুলের হাদিসের মধ্যে হাফেজ আলী রাকি জৈনুদ্দিন এরাকি যিনি ইমা হাফেজ ইবনে হাজার আসকালানি এবং বদরুদ্দিন আইনি দুইজনের ওস্তাদ তিনি আত্মাকিদ ওয়াল ইদাহের মধ্যে আলোচনা করেছেন ইমাম মোহাম্মদুল আব্দুল হাবিব নাতি কিতাব তাওহীদের সরা করতে গিয়ে ফাতহুল মাজিদ এগুলো আলোচনা করেছেন এই তো নতুন কোন আলোচ্য বিষয় নয় এখন মেশকাতুল মাসাবির মধ্যে উল্লেখিত একটি হাদিসের অনুবাদ করে যদি আপনারা দ্রুত গতিতে গায়ের জোরে ফতোয়া চালাতে থাকেন এগুলো দুঃখের বিষয় কেউ কেউ আবার স্বপ্নের কথাবার্তা স্বপ্নে দেখেছেন ফুল ফুটতেছে আসতেছে অমুক দেশে অমুক আধ্যাত্মিক কথাবার্তা বলেছে হোয়াট ইজ দিস বাস্তব সংক্রান্ত বিষয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা আদওয়া ওয়ালা তিয়ারা ওয়ালা হামা ওয়ালা সাফরা وفر من المجذوم كما تفر من الأسد হাদিস সহিল বুখারিতে কিতাব উত্তিব্য রয়েছে লা আদওয়া আদওয়া নাই তর্জমা করছি না ওলা তিয়ারা তিয়ারা নিয়ে আমি আলোচনা করছি না ওলা হাম হাম নিয়ে আমি আলোচনা করছি না সফর নিয়ে আলোচনা করছি না সহি মুসলিমের মধ্যে আরো দুটা দেশি আছে নৌর কথা আছে এবং গৌনের কথা আছে ওগুলো নিয়ে আমি আলোচনা করছি না যেহেতু মাঠে সেগুলোর বিষয় নয় শুধুমাত্র লা আদওয়া নিয়ে কথা আজকে কোনো ট্রান্সফার নাই রোগ স্থানান্তরিত হয় না এইটা অনুবাদ করেছেন আপনারা অনুবাদ কি ঠিক হলো লা দোয়া কোন সেগা ইসম না ফেল না হরুফ ক্রিয়া না বিশেষ্য না সর্বনাম আর শব্দের থেকে মূলতই সেই ত্রিপদী শব্দ না চতুর মানে ত্রিপদী না চতুর্পদী আর মূল কি এদা চার আদা ইহুদি এদান না ওখান থেকে আদোয়া এগুলাকে বলে ইসমে মাজদার ইসমে বলা হয় এগুলাকে এটা কি দুটো অর্থ আছে দুটো অর্থের একটি অর্থ হলো রোগ একজনের কাছে আরেকজনের মধ্যে ট্রান্সফার হয় না এই অনুবাদটি সঠিক নয় কেননা দ্বিতীয় অংশ হাদিসের সেটাকে রদ করছে ফিররা মিনাল মজদুম কেন তাফিরু মিনাল আসাদ কিন্তু কাউকে যদি রোজান রোগ আক্রমণ করে সেখান থেকে তুমি এমন ভাবে পলায়ন করবে যেন তুমি সিংহের ভয়ে পালাচ্ছ হাদিসের প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ একদিকে যদি বলা হয় যে রোগ স্থানান্তরণ হয় না সংক্রমণ করে না একজনের দেহ থেকে আরেকজনে তাহলে আল্লাহ কেন বলবেন যে সিংহের মতো তুমি পলায়ন করে যাতে রোগের কাছ থেকে যুদামের বিভিন্ন ব্যাখ্যা এসেছে তবে তার বিশেষ ব্যাখ্যা হলে এই এই ঘা জাতীয় পসরা জাতীয় ইত্যাদি ইত্যাদি রোগ যেগুলা এগুলা সংক্রমণ দুজাম আবার তাউনের কথা এসেছে হাদিসে সেটা না আমি আসছি ধীর স্থিরভাবে আপনাদের সামনে একদিকে যদি এই তর্জমা করে রোগ সংক্রমণ করে না তাহলে আল্লাহ নবী কেন বলবেন তার থেকে তুমি ভেঙে যাও দূরে যাও সেই হাদিস আল্লাহ নবী বলেছেন তোমরা যদি তাউনের খবর শোনো কোন জায়গায় তাহলে সেখানে তোমরা ঢুকবে না ফালা তাদ খুলু হা সেখানে ঢুকবে না কিন্তু যদি তোমরা তাউলে আক্রান্ত এলাকায় থাকো সেখান থেকে বের হয়ে যাবে না ফালা তাখরুজু হা হাদিস সহিহ বুখারীতে তাউন হলো সাধারণত প্লেগ রোগ প্লেগ হলো বহু ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন মুহাদ্দিসিন এবং ফুকাহারা সেই যুদ্ধে ডাক্তারদের রেফারেন্স দিয়ে ডাক্তারের রেফারেন্সের প্রয়োজন আছে ইবনে হাজার আসকালান ডাক্তার রেফারেন্স দিচ্ছেন জাহাদুল মাহাদের মধ্যে ইমাম Ibn Qayyim Jawziyya doctor reference দিচ্ছেন ইবনে তাইমিয়া ডাক্তার রেফারেন্স দিচ্ছেন আর আপনি কোথাকার মৌলবী সাহেব হইলেন আপনি নিজেই কামেন ওই সাবজেক্টে আপনি স্পেশালিস্ট নন তা আপনি ওখানে আকবারে কথা বলতে যান কেন বুঝে শুনে তো বলতে হবে তাদের চেয়ে বড় পণ্ডিত সম্মানিত উপস্থিতি সেটা হলো প্লেগ বগলের মধ্যে এক প্রকার লাল গুটি ওঠে রোগী চব্বিশ ঘন্টার বেশি বাঁচত না তখনকার যুগের কথা এটা প্লেগ অন্যান্য বিবরণে রয়ে গেছে কেউ কেউ বলেছেন যে হাওয়া শ্বাসযন্ত্র আক্রান্ত হয় এ কথাও বহু হাতে ইবনে হাজার আসকালানি সোহেল বুখারীতে লিখেছেন তাউন রোগটা কি এক কথায় ওয়াবা মহামারী অ্যাপিটেমিক ডিজিজ যেটা এক কথায় কেননা সোহেল বুখারি অমর কেন্দ্রিক যে হাদিস সেখানে ওয়াবা শব্দটা উল্লেখ আছে যে কোনো ধরনের মহামারী রোগ সেগুলা তাউন হিসেবে গণ্য তাউন ওয়াবা হিসেবে গণ্য জুদাম ওয়াবা হিসেবে গণ্য অ্যাপিটেমিক হিসেবে মহামারী রোগ হিসেবে গণ্য হাদিসের যে গুলো ব্যাখ্যা বিশ্লেষণগুলো একত্রিত করলে একটা আরেকটার বিরুদ্ধে যায় না সম্মানিত উপস্থিতি হাদিসের রাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে লা আদওয়া ওয়ালা তিয়ারাত ওয়ালা হাম আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রওয়ায়াত করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু পরে যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আপনি যে আল্লাহর নবীর থেকে এই হাদিসটি বর্ণনা করছেন যে লা তুরিদু আল মুমরিদ আল মুসহ তোমরা কোন সুস্থ অসুস্থ উটকে সুস্থ উটের মধ্যে ঢুকাবে না সহেল বোখারি হাদিস কোন অসুস্থ রোগাক্রান্ত গরু ছাগল উটের সাজানো তো রোগ যেটা হয় চর্মরোগ যদি কোন উটের বা ছাগলের বা গরুর বা পশুর এক কথায় যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে সেটা তোমরা সুস্থ উটগুলোর মধ্যে ঢোকাবে না হাদিস সোহেল বুখারিতে আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন তাহলে আপনি যে বর্ণনা করেছেন লা দোয়া লা হামা রোড ট্রান্সফার করে না তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু অস্বীকার করে বসলেন একটু গালি দিলেন এই হাদিস আমি বর্ণনা করেছি নাকি আবু সালামা বলেন আবু হুরায়রা জীবনে কোনো হাদিস ভুলেন নাই শুধুমাত্র একটা হাদিস ছাড়া কারণ আমি নিজে কানে আবু হুরায়রার কাছে শুনেছি যে লা দোয়া এই হাদিস আবু হুরায়রার বর্ণিত কিন্তু সমস্যা নেই আরো বিভিন্ন রাবির বর্ণনায় আছে লা দোয়া শব্দটি আল্লাহ নবী যখন বললেন লা দোয়া ওয়ালা তিয়ারা তালা হামা আদোয়া হয় না একজন আরবি বেদুইন এসে আল্লাহ নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ যখন বালির মধ্যে আমরা উটগুলাকে রাখি তা কোন কাজিবা হরিণের মতো চকচক করে হরিণ দেখতে খুব সুন্দর উটগুলা ঝকঝক চকচক করে সুদর্শন দৃষ্টি অন্দন থাকে কিন্তু যখন সেখানে কোন চর্মরোগওয়ালা উটের সাথে সেই চকচকে ঝকঝকে উটগুলো মিশে যায় তখন সেগুলোর চর্মরোগ হয় তাহলে আপনি কেন বললেন লা দোয়া আল্লাহ নবী বললেন মানে আয়াদাল উয়াল প্রথম থেকে চর্মরোগ দিল খেয়ে অন্য হাদিসে এসেছে আল্লাহ নবী যখন বললেন লা দোয়া আদোয়া নেই তখন নিবেদন একজন বললেন আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো যে উটের যৌনাঙ্গে কিংবা লেজের আগায় যখন কোন চর্মরোগ থাকে সুস্থ উটগুলোর মধ্যে গিয়ে যখন ওই লেজের বাড়িয়ে দেয় বা যৌন করে তখন যে সেগুলোর চর্মরোগ হয়ে যায় তাহলে লাদোয়া আপনি কি করে বলেন ইয়া আল্লাহ আল্লাহ নবী বলেন মান আজরা বলা প্রথম থেকে চর্মরোগ দিলকে দেখুন কি রকম ভেজাল নিয়ে এলো এখন আমি মিলাবো কি করে এই মিলাইতে গিয়েই বহুত কথা যে আলেমদের ওই বলেছি তারা বলেছেন এক হাদিসের সাথে আরেক হাদিসের কোন সংঘাত নেই আমাদের বোঝার সমস্যা জাহিনিয়তের যুগের লোকদের ধারণা ছিল তাকদির নেই রোগ নিজে নিজেই নিজ দায়িত্বে ট্রান্সফার হয় রোগ নিজেই নিজ দায়িত্বে সংক্রমণ করে এইটা আল্লাহ নেমে নিষেধ করেছেন লা রোগ নিজের কোনো ক্ষমতা নাই যে নিজের থেকে ট্রান্সফার হয়ে আরেক দেহে ঢুকবে মানে আছে রাবাল আউয়াল মানে আয়াদ আল আউয়াল প্রথম কে আল্লাহ আল্লাহ তাকবীর নির্ধারণ করেছেন বলেই হয়েছে না হলে তা হতো না কিন্তু যদি হয়ে যায় কি করবা ফেররা এই জাতীয় রোগীর কাছে যাবে না দূরত্ব বজায় রাখবে কিছু আসার আছে একটু কমজোর তারপরে শুনে এলে আপনাদের কাছে অমর রাদিয়াল্লাহু তাআলা আমরা আশপাশে যখন কোন সংক্রমক রোগী আসতো অমর রাদিয়াল্লাহু তাআলা বললেন এক বর্ষা পরিমাণ দূরে অবস্থান করো যদি ওমর রাদিয়াল্লাহু তাআলার কথা আবার সনদ একটু কমজোরি আছে তারপরে প্রাসঙ্গিকভাবে আপনাদের সামনে আমি উল্লেখ করলাম সম্মানিত মুসলমানগণ সংক্রমক রোগ হওয়া মহামারীতে মারা যাওয়া মহামারীতে আক্রান্ত হওয়া কোন খারাপ কিছু নয় তবে ওখানে হাদিসটা আমি উল্লেখ করে দিয়ে যাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংক্রমক রোগীর সাথে বসার কথা বলেছেন খাওয়ার কথা বলেছেন তার নিজের অম্মতকে ইতিহার দেন নাই যে তোমরা সবাই সেখানে যাওয়া যখন নিষেধ করেছেন তখন সবাইকে বলেছেন ফেররা তুমি ভাগো লা তুরেদু তোমরা অসুস্থকে সুস্থ মধ্যে নিও না কিন্তু যেখানে তাওয়াক্কুলের কথা আছে আল্লাহ নবী বলেছেন আমি করব উম্মতকে নির্দেশ দিয়েছেন এমন হাদিস নেই আল্লাহ নবী তাকে আল্লাহ প্রোটেকশন দিয়েছেন আল্লাহ নবী ঘরে পিঠতে পিছনেও দেখতেন জামাতে আল্লাহর নবীকে আল্লাহর পক্ষ থেকে খাওয়া দেওয়া হতো পান করানো হতো কখনো কখনো আল্লাহর নবীর একান্ত খুসুসিয়তের মধ্যে এটা হতে পারে ওটা বিশেষ যদিও হাদিস না কথা আছে এটা মরফুনা মৌকুফ মরফুনা মৌকুফ এটা কথা আছে তারপরেও ধর্মীয় মরফু এটা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আল্লাহ নবীর একান্ত ব্যক্তিগত বিষয় ছিল আর রুগী কেমন যেটা হচ্ছে অমানবিক কার্য যেটা হচ্ছে সেটা যেন না হয় সেদিকে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে করোনা রোগ গ্রস্ত হয়েছে মারা গেছে কিংবা রোগগ্রস্ত দূর থেকে পলিথিন দিয়ে জীবিত বাবা মাকে রাস্তায় ফেলে দিয়ে যাচ্ছে এই হাদিসরা ওটার রাত অমানুষ হয়ে না অমানবিক আচরণ করো না তোমরা অভদ্র বড় অসভ্য হয়ে না করোনা আক্রান্ত হয়ে যাও বাবা মা ডাক্তারের বিধি বিধান করে সোশ্যাল ডিস্টেন্স বজায় রাখো কিন্তু তাকে খেতে দিবে না তাকে চিকিৎসা করবে না তুমি মারা যেতে পারো এই ভয়ে বাবা মাকে জঙ্গলে ফেলে দিয়ে যাবে এখানে সেইটার প্রতিবাদ রয়েছে প্রতিরোধ রয়েছে না এটা উচিত নয় ডাক্তাররা বলেছেন করোনা রোগীর মৃত্যুর পরে ঘন্টা তিনেক সেটার জীবাণুটা কার্যকর থাকে সর্বোচ্চ আট ঘন্টা মৃত্যুর পরে যদি তিন ঘন্টা অতিবাহিত হয়ে যায় তখন আর জীবনে কার্যকর থাকে না আপনি ফেলে দিয়ে যাচ্ছেন এ কোন কথা আপনি কাফন দাফন করবেন না ডাক্তাররা তো কথা বলেননি সর্বোচ্চ আট ঘন্টা তারপর আপনি নির্দ্বিধায় কাফন দাফন করতে পারেন ডাক্তারদের মতামতের ভিন্নতা রয়েছে থাকতেই পারে অদৃশ্য জিনিসকে গবেষণা করতে করতে একটা পর্যায় পর্যন্ত নিয়ে আসতে বহুত সময় লাগে এটা দোষের কিছু নয় তারা গবেষণার মধ্যে আছেন কেউ কেউ বলছেন এটা ওই পর্যন্ত বলে আমি আবার হাজির আগের বহু জটিলতা আছে প্যাচ আছে তো ওগুলো খুলতে আমার সময় লাগছে যেহেতু আগে বোধহয় তেমন কিছু আমি বুঝাতে পারি নাই তাড়াহুড়া করে বলতে গে সময় তো বুঝতে হাদিস ওই ক্ষেত্রে প্রযোজ্য তাওয়াক্কুল হারাবেন না তাকবীর হারাবেন না অমানুষ হবেন না বর্বর হবেন না এই জায়গায় আল্লাহ নবী এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন কি ব্যাপার ছোঁয়াচে রোগ আছে দূরত্ব বজায় রাখবে তাই বলে আমার মানুষ বর্বরত হতে পারবে না আমি মানবিকতাকে অস্বীকার করতে বলছিলাম সম্মানিত উপস্থিত রোগ হল অসুস্থ হলেন মহামারীতে আক্রান্ত হলেন তিনি খারাপ মানুষ না দুটো হাদিস আপনাদের কাছে শুনে যায় সহিহ বুখারীর হাদিস কেউ যদি এই জাতীয় মহামারীতে মারা যায় তিনি শহীদ মৃত্যু লাভ করবেন কিন্তু তাকে ধৈর্য ধারণ করে ইয়াকুনু সাবিরান ফি বালাদিহি দৌড়ে বিমান নিয়ে আপনি অন্য দেশে চলে গেলেন লা তাখরুজু ফিরারান মিন একেবারে পালাইয়া জানওয়াল্লা দৌড়াইয়া তুমি বাড়ি ঘর বাচ্চা কাচ্চা সব থুইয়া কোটি কোটি টাকা আছে তুমি আরেক দেশে চলে গেলে ফেরার না সাবিরান ফি বালাদিহি তার দেশে তার ঘরে তার এলাকায় তার দেশের হাসপাতালে ধৈর্যের সাথে অবস্থান করবে আর وهو يعلم সে তো বিশ্বাস করবে আল্লাহ ইউসিবাহু যা নির্ধারণ করে রেখেছেন তার বাইরে তার জন্য কিছুই হবে না তার জন্য শহীদের মতো আজরা মিলবে হাদিস সহিহ বুখারীতে কাজে দোষের তো কিছু নেই মহামত আক্রান্ত হতে কোনো একেবারে মারা গেলে আপনি খুব অন্যায় করে হয়ে গেল অপরাধ হয়ে গেল আপনার এটা বাজে কথা শরীয়তে এতই মাপা শরীয়তে এতই ব্যালেন্সড শরীয়ত এতটাই উচ্চাঙ্গের ইসলামী শরীয়ত যে তার সামনে পৃথিবীর কোনো কিছু কিছুই না কেন আল্লাহর শরীয়ত এটা রসুলের শরীয়ত ব্যালেন্স আপনি একদিকে চাপিয়ে নিয়ে যাচ্ছেন কেন ব্যালেন্স যেভাবে আছে সেভাবেই করুন সম্মানিত মুসলমান ইমাম ইবনে কাইম জাওজিয়া তার জাদুল মাহাদের মধ্যে এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে পাঁচটি হেকমত বয়ান করেছেন আলেমরা ভালো করে শুনুন যাতে নিজেরা এই সকল কথাবার্তা না বলেন যে কোরআন হাদিস মিথ্যা হয়ে যাবে এই ওই ধরনের কথাবার্তা বলতে হবে না বিস্তরে বোঝার চেষ্টা করেন বহু বড় বড় মহাদ্দেশদের নাম ফোকাদের নাম আমি উল্লেখ করেছি শেখ বিন বাজের ফতোয়া সহ বর্তমান সৌদি ফতোয়া বোর্ডের ফতোয়া সহ আরো বহুত কিছু উল্লেখ করার মতো রয়েছে তা আমি বলছি না শুধু দৃষ্টি আকর্ষণ করছে আপনার নিজেদেরকে আলেন দাবি করেন কিতাবগুলো বোধহয় খোলেননি আমি খুলেছি এমন দাবি করি না বুঝি সবকিছু তাও দাবি করি না মনে থাকে তাও বলছে না কিন্তু আপনারা তো ধারে কাছেও জাননি ধারে কাছেও জাননি আরেকটি খুব জটিল বিষয় তাকদুরের সাথে কিছু কিছু রাষ্ট্রের সাথে কিছু জাতির সাথে অনেকগুলো সমস্যার সাথে জড়িত এরিয়াকে আপনাকে আরো ধীর স্থির হয়ে বুঝিত কথা বলার চেষ্টা করতে হবে তাই বলে আমার মতো লোকেরা খুব অ্যাকুরেট পর্যন্ত পৌঁছে দিতে পারবো ওই গ্যারান্টি আমার নেই ওই মাপের মানুষ আমি না তারপরে উপস্থাপন করার চেষ্টা করছি খুব কষ্ট করে সম্মানিত উপস্থিতি কয়েকটি হেকমত বয়ান করেছেন তিনি বলেছেন একটা কথা মুখালিফুল লিশরঈ ওয়াল আকল সংক্রামক রোগ রয়েছে সেটা ভয়ঙ্কর রোগ মহামারী আকারে দেখা দিয়েছে তুমি যদি সেখানে ঢোকো সেটা মুখালিফুল লিশরঈ ওয়াল আকলে এটা শরীয়তের বিরুদ্ধে বিবেকের বিরুদ্ধে আপনি খুলে দেখেন জাদুল মাদ কিতাব তেব্বে খুলে দেখুন এটা শরীয়তের বিরুদ্ধে যুক্তির বিরুদ্ধে আহম্মক কোথাকার আগুন ধরে গেছে পুড়তেছে তুমি আগুনের মধ্যে ডুববার কোমা তাওয়াক্কল করতেছি রোগের মধ্যে দাঁড়ায় থাকবে ছাতি মাথায় দিবে না আর কোথাও আমি তাওয়াক্কল করতেছি তুমি জানো রোগ ছড়তে পারে মাস্ক দিলে রোগটা একটু প্রতিরোধ হতে পারে ডাক্তাররা বলেছেন কিছু উপকার দেখাও যাচ্ছে আর তুমি মাস্ক পরবে না আর বলে আমি তাওয়াক্তল করছি তাহলে ছাতি মাথায় দিও না আল্লাহ নবী নিষেধ করেছেন রোদ্রের মধ্যে দাঁড়ায় থাকতে সম্মানিত মুসলমানগণ মাস্ক পরা তো নতুন কিছু নয় আজ থেকে বাইশ তেইশ বছর আগের কথা বলছি আমি তখন সৌদি আরবে লেখাপড়া করি বাংলাদেশ দূতাবাসে খণ্ডকালীন অনুবাদকের কাজও করি ফ্যামিলি সহ থাকি ভিতরে এসি ঠান্ডা বাইরে প্রচন্ড গরম আর হাওয়ার মধ্যে খালি ধুলা ফোন ডাক্তার শিবলি নোমানে ফোনে কথা বলার সময় মেসেজে ফোন দিয়েছেন মুসলিউদ্দিন ভাই আপনাদের বুকের অবস্থা খারাপ তাড়াতাড়ি আসেন আমার এখানে হাসপাতালে গেলাম এই সর্বপ্রথম উনি ইনহেলার চালাইলেন কিছুদিনের পরে আল্লাহ সুস্থ করলেন তারপরে ভালো হইল খুব একটা ডক্টর হোসেন রেজা একেবারে ডাক্তার উপরে পিএইচডি করা ডক্টর মুসলিম উদ্দিন কবিরাজ ডাক্তার কবিরাজ বংশের বড় বড় কিং খালেদ ইউনিভার্সিটির বড় বড় ডাক্তার এত আদর করতেন এত স্নেহ করতেন যে তুমি আসো নানান পরীক্ষা নিরীক্ষা করলেন ম্যাথাকুলিন টেস্ট পর্যন্ত করার পরে বললেন রসিকতা করে ফোন করে বললেন যে মুসলিম উদ্দিন তোমার বডির যা কন্ডিশন এই হিসাবে সহসা তোমার মৃত্যুর কোনো লক্ষণ নাই কথা করে বললেন তোমার বডি ঠিক ফুসফুসে কন্ট্রোলেতে কোথাও কোনো সমস্যা নেই তো হচ্ছে কেন যে আবহাওয়া চেঞ্জ করতে হবে তোমার এবং তোমার সবসময় মাস্ক পরতে হবে যেহেতু তুমি বেশি বেশি জনসমাজে চলাফেরা করো হয়তো এই দেশের আবহাওয়া তোমার স্যুট করছে না দেশে চলে যাও দেশেও যখন মানুষ সমাজ চলাফেরা করবা গাড়িতে চলাফেরা করবা তখন তুমি মাস্ক পরে চলাফেরা করো শরীরে কোনো রোগ নেই ফুসফুস লাংস এখনো পর্যন্ত ক্লিয়ার গতবার দেখেছি ক্লিয়ার কিন্তু ওই যে মাছ পড়বে নতুন কিছু নয় এই যে বেদুইনরা গোত্রা কেন পরে রুমালটা কেন পরে জানেন যখনই ওর হিরো ধুলি জ্বর উঠে রোহদের চলে আরবের সাথে সাথে ওরা নাকটা ডেকে ফেলে যদি ধুলো নাকবে না ঢোকে আল্লাহ নবী বলেছেন ওয়া বালিগু ফিল ইস্তিনশাক ইল্লা আন তাকুনা সাইমা তুমি নাকটা বেশি বেশি ঝাড়বা অজুর সময় তিনবার নাকে পানি দেবা ভালো করে পানি দিয়ে ভালো করে নাক ঝাড়ু দেবা বালেগুজ চূড়ান্ত ভাবে সর্বোচ্চ হয়ে তুমি নাক ঝাড়বা কিন্তু তুমি সিয়াম অবস্থায় থাকো রোজা থাকা অবস্থায় যে নাকের মধ্যে বেশি পানি দাও তাতে চলে যেতে পারে বালেগু ফিলিস্তিন শাক নাকের কথা বলেছেন আল্লাহ নাক পরিষ্কার করো নাক পরিষ্কার করো পাঁচবার ওযু করবেন হাত ধোয়া তাহাজ্জুদ করলে সেখানে হাত ধোয়া খাওয়ার আগে হাত ধোয়া উটের গোস্ত খাওয়ার পরে ওযু করা সোজা মুসলমানদের এই হাত ধোয়ার বিধান শরীয়তে তো সালাত পাঁচ ওয়াক্ত ফরজ সালাতের জন্য পাঁচবার রয়েছে নখ কাটা নখের নিচে ময়লা থাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এটা তো শরীয়তেরই বিধান সবচেয়ে কাল্লা নেই বলেন এই উপকার হবে এই লাভ হবে এই রোগ থেকে বাঁচতে পারবে এত কথা আল্লাহ নেই বলেন নেই কিন্তু বিধানগুলো দিয়ে দিয়েছেন সেগুলো স্বাস্থ্যসম্মত এবং আপনার সুস্বাস্থ্য পরিস্থিতিতে আপনি বাঁচতে পারবেন ইনশা আল্লাহ নাজিদ আল্লাহ যদি ইচ্ছা থাকে কেন আপনি যাবেন না যেখানে রোগ আছে এই ধরনের মহামারী পাঁচটি হেকমত বয়ান করেছেন আল হেকাম আল হেকমা আল ইল্লাহ ওয়াল আসবা সবাব পার্থক্য আছে হেকমত কাকে বলে সবাব কাকে বলে ইল্লত কাকে বলে একটা তাৎপর্য আরেকটি হলো কারণের উপসর্গ আরেকটি হলো কারণ আমি ফিলোসফিক্যাল টার্মে এই মুহূর্তে যেতে পারছি না আপনাদের কাছে কারণ হল সব সময় এক কারণে একই ঘটনা ঘটবে যেরকম আমরা বলে থাকি যে করোনায় আক্রান্ত হওয়ার কারণে মারা গেছে আমি কথাটা মিথ্যা করোনায় আক্রান্ত হওয়া সত্ত্বেও বহু মানুষ বেঁচে আছে সুস্থ হয়েছে এটা কারণ নয় কারণ হলো ওইটা যেটা সব সময় ওই একটা জিনিসের কারণে একই ঘটনা ঘটবে যেহেতু সব সময় করোনা আক্রান্ত মানুষ মরে না সুতরাং এটা কারণ হলো গণ্য না এটা কারণে উপসর্গ মরার কারণ হল রুহ চলে যাওয়া এটা হলো উপসর্গ সবব কারণ নয় এল্লত নয় মানুষ মারা গেছে কি কারণে মারা গেল কবে নৌকা নৌকা ডুবে মারা গেছে নৌকা ডুবাই মানুষ মরে না পানিতে ডুবেও মানুষ মরে না পানিতে ডোবার পরে পানি খাইতে খাইতে ফুসফুস অকেজ হয়ে যায় শ্বাস টানতে পারে না রুহ বেড়ে যায় ওই রুহ বেড়ে যাওয়া হলো মৃত্যুর কারণ এটাকে বলে এল্লাত নৌকা ডুবা হলো দূরবর্তী সবক বা উপসর্গ অনুসর্গ ইত্যাদি ইত্যাদি ওগুলা কারণ নয় আর হেকমত হলো তাৎপর্য তাৎপর্যের কারণে কেউ যায় না আসেও না কিছু ব্যাখ্যা বিশ্লেষণ সম্মানিত উপস্থিতি মুসলিমগণ ইমাম ইবনে কাইম জাউজিয়া বলেন যে যদি আল্লাহ নবীর হাদিসের মধ্যে পাঁচটি তাৎপর্য রয়েছে আর পাঁচটি উপসর্গ রয়েছে সব আমি বলতে পারবো না দু একটি ইশারা দিয়ে যে এক নম্বর হল যে আল আমরাজ আল মুজিয়া এই কষ্টদায়ক রোগ যে রোগটা অন্তরের মধ্যে আক্রমণ করে এটার থেকে তাজান্ন দূরে থাকা দুই নম্বর আদম ইস্তেন হাওয়া ওই হাওয়া ওই বাতাস নাক দিয়ে না টানা যেটা কাদা আফে মাওয়া ফাসাদা এটা ইবনে কাইমারে ভারত হাওয়া দূষিত হয়ে গেছে সেই হাওয়াটা যেন নাক দিয়ে না ঢুকে আমার আস্তে আজকের কথা সাতশত বছর আগের কথা সেখানে না ঢোকে আর তারপরে আল মোজাওয়ারা মোজাওয়ারা মানে সংক্রামক রোগের কাছে যাবেন না তাহলে ওই রোগটা আপনার মধ্যে ঢুকতে পারে বড় বড় পৃথিবীর বড় বড় মহাদেশ ব্যাখ্যা করছে একটা আর আপনি আদোয়ার ব্যাখ্যা করছেন আর একটা এটা তো হবে না এটা হবে না মিলবে না ব্যাখ্যা মুখালিফুল শরীয়তের বিরুদ্ধে আকলের বিরুদ্ধে অযৌক্তিক কথা বাস্তব কথা নয় মাস্টারের বিধান হাওয়ার মধ্যে যে রোগ ছড়ে তা আজকে বলেছেন আপনি হাজার আজকাল আজকে বলেছেন আপনি কায়েম জলসিয়া আর আপনি বলছেন না বুদ্ধুরা নাক কেন বান্ধে দুলা ঢুকে আজকের কথা তো আমি বলেছি আজকের কথা নয় বিশ বাইশ বছর আগে সৌদি আরবে আমাকে ডাক্তাররা পরামর্শ দিয়েছেন এই করোনা ফরোনা কিছু না খালি মাত্র ধুলাবালি এবং মানুষের শ্বাস প্রশ্বাসের এই যে কার্বন ডাই অক্সাইড সরে এটার থেকে নিজেকে রক্ষা করার জন্য আজকের কথা নয় আর আপনি বলতেছেন যে মাস্ক না পরাটাই তাকওয়া হোয়াট ইজ দিস তাকওয়া সম্মানিত উপস্থিতি স্বাস্থ্য সম্মত বিধিবিধান আপনি মেনে চলুন সমস্যা তো নাই মুসলিম أقول قولي واستغفر لكم أجمعين عمر رضي الله تعالى عنه রওনা করেছেন ফলস্তিনের দিকে সতেরো কে আঠারো হিজড়ির দিকে হবে সারাগ নামক স্থানে যখন তিনি পৌঁছে গেলেন উমারাউল আজনাদ যারা সেক্টর কমান্ডার যারা রয়েছেন তখন বাহিনী যুদ্ধ চলছে শাম এলাকায় জর্দানের কনসারিনের হেরাক শামের বিভিন্ন জায়গায় কমান্ডার রয়েছেন আবু ওবায়দা ইবনুল জাররাহ খালিদ ইবনুল ওলিদ ইত্যাদিতে কয়েকজন কমান্ডারের নাম এসেছে হাদিসে ইতিহাসে কমান্ডাররা দ্রুত গতিতে সারাগ নামক সীমান্তে চলে এসে ওমর রাদিয়াল্লাহু তাআলাকে বলেন খলিফাতুল মুসলিমিন এখানে ওয়াবা এপিডেমিক রোগ দেখা দিয়েছে আপনি চিন্তা করুন ঢুকবেন কি ঢুকবেন না রাষ্ট্রের ব্যবস্থাপনা মাথায় রাখতে হবে এখানে যিনি খালিফাতুল মুসলিমিন তার ছেঁড়া কাপড় থাকতে পারে তিনি উটের পিঠে একবার চড়ছেন রাখাল উট টানছে আবার রাখাল উটের পিঠে চড়তেছে ওমর রাজিয়াল্লাহ তাআলা আবার উটের রশি ধরে টানছে খালিফাতুল মুসলিমিন সারা পৃথিবী থরথর করে কাঁপে অমর ওইখানে কমান্ডাররা সব এসে উমারাউল আজনাদ সাহেল বুখারীর হাদিস ঢুকবেন না কি করবেন আপনি চিন্তা করে দেখুন অমর রাজনা তালানু বললেন তোমরা সামরিক বাহিনীর কমান্ডার তোমাদের কথা তো রাষ্ট্রের সিদ্ধান্ত নেওয়া যেতে পারে না এখানে পার্লামেন্ট আর্মিদের উপরে সুরা সারা তারাও পরামর্শ দিতে পারেন রাষ্ট্র ঊর্ধ্বতন ব্যবস্থাপনা সব জড়িত আজকাল সেটা নিয়ে কথা বলছি না আমি শুধু ইশারা দিয়ে যাচ্ছে তিনি তখন তাদের দৃষ্টি আকর্ষণ কেন্দ্রে সুরা বসালেন তিনবার একবার নয় ওইখানে উপস্থিত পার্লামেন্ট মহাজেরিনদেরকে ডাকলেন পরামর্শ দিন ঢুকবো কি ঢুকবো না একদল বললেন যে ঢোকেন আরেকদল বললেন না একদল বললেন ঢোকার সাথে যেভাবে মারা যাচ্ছে ঢুকবেন না আরেকদল বলল যে আসেছি যুদ্ধে ঢুকবো আমরা বাহিনী সহ আমির মোমিন আপনি ঢুকবেন ফিরে যাওয়া ঠিক হবে না তিনি বললেন আনসারিদেরকে ডাকো আনসারী সদস্যরা তার সাথে যারা ছিলেন তারা এসে ওই দ্বিমত প্রকাশ করলেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তোমরা সরে যাও আপনাদের সাথে আমার বক্তব্য শেষ তৃতীয়বার দেখলেন মাসি হাতে কোরাইশ যারা ছিলেন কোরাইশদের যারা মুরব্বী শ্রেণীর তাদেরকে তৃতীয়বারে দেখে তাদের কাছে পরামর্শ চলে ইস্তাশার হন তারা বললেন ইয়া আমিরুল মুমিনিন ওখানে যেহেতু মহামারী ছোঁয়াচে রোগে একজন থেকে আরেকজন আক্রান্ত হয়ে হাজারে হাজারে মারা যাচ্ছে তেরো থেকে তেইশ হাজার মানুষ মারা গিয়েছিলেন বহু সাহাবি তাবি প্রাণ হারিয়েছিলেন আল্লাহ তাদেরকে শহীদ হিসেবে কবুল করুন দাস বললেন মুরব্বীদের পরামর্শ শুনে অমর রাদিয়াল্লাহু বললেন আমার সাথে যারা আছে তারা শোনো আমি আগামীকাল সকালে উঠে পিঠে চড়ে মদিনার দিকে রওনা হয়ে যাচ্ছি ফিরে যাব ওখানে ঢুকবো না তখন আবু উবাইদা ইবনুল জাররা যিনি আগে বলেছিলেন ইয়া আমিরুল মুমিনিন ঢুকেন না খালিদ বিন ওয়ালিদকে যুদ্ধের মাঠে সেনাপতিত্ব থেকে সরিয়ে দিয়ে এই আবু উবাইদা বিন জাররা রাদিয়াল্লাহু তাআলাকে সেনাপতিত্ব দিয়েছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা শেষ দিন পর্যন্ত খালিদ বিন ওয়ালিদ ছিলেন প্রধান সেনাপতি এখন প্রধান সেনাপতি আবু উবাইদা বিন জাররা তিনি বললেন আফরারাম মিন কদরিল্লাহ মুমিনিন তাকবীর থেকে আপনি ভেগে যাওয়ার চেষ্টা করছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা একটু রাগান্বিত হলেন বললেন লাউ আন্না গায়রাকা কালি আবা উবাইদা আবু ওয়াইদা তুমি ছাড়া অন্য কেউ যদি জাতীয় কথা আজকে বলতো তাহলে দেখতে আমি কি করতাম তোমাকে আমি প্রধান সেনাপতি করেছি তোমাকে অত্যন্ত ভালোবাসি আমি কিন্তু শব্দটা উচ্চারণ করেছ সেজন্য তুমি শাস্তি পাওয়ার যোগ্য খালিফাতুল মুসলিমের সামনে প্রধান সেনাপতি কি প্রধান সেনাপতি খালিদুল যুদ্ধ যুদ্ধের মাঠে ওমর রাদিয়াল্লাহু এক চিঠিতে বসে গেছেন আবু উবাইদা মুল প্রধান সেনাপতি সামনে ধরুদা বলছেন লাউ আন্না গায়রাকা আবু উবাইদা তুমি অঙ্কের সেনাপতি বানিয়েছি তুমি ছাড়া যদি অন্য কেউ বলতো আজকে শাস্তি পেতে হতো তুমি কি বলছো কাকে ধমক দিতে হয় আজকে আমি সেই বিষয় নিয়ে আলোচনা করছি না নাফির মিন কাদার ইলা কাদার দুইটাই আল্লাহর তাকবীর ওখানে মহামারী দেখা দিয়েছে এটা আল্লাহর তাকবীর এখান থেকে আমরা ফিরে যাবো এটাও আল্লাহর তাকবীর তুমি যে শোনো তাকবীরকে আমরা কেউ জানি না অদৃশ্য বিষয় কি হবে আমরা জানি না তুমি এক জায়গায় গরু ছাগল নিয়ে ঢুকেছ চড়াবে বলে ঘাস খাওয়াবে বলে ভুলে চলে গেছ তুমি যেখানে ঘাস নেই বা জায়গায় আবার যদি সেখানে ঘাস নাই বলে মরুভূমি থেকে যদি মরুদ্যানের দিকে যেখানে ঘাস সেখানে চলে যাও সেটাকে তোমার জন্য নিষিদ্ধ হবে ওটাও তাকদির ঘাসওয়ালা জায়গা যেখানে আছে সেখানে ছাগল চালানো ফিরে যাবে সেটাও তাকদির দুটোই তাকদির কোনো তার থেকে আমি ভাগছি না এক তাকদির থেকে আর এক তাকদিরকে আমি গ্রহণ করছি সম্মানিত মুসলিমগণ কাজেই বিষয়গুলোকে ভাবে নিতে হবে ইত্তেখাদুল আসবাব অসুস্থ হতে পারে আপনি চিকিৎসা গ্রহণ করবেন ডাক্তারের কাছে যাবেন পরামর্শ মানবেন ডাক্তার জীবন বাঁচিয়ে দিতে পারবে না চিকিৎসা দিতে পারবে ডাক্তার সাহেব গো আপনি আমাকে আজকে বাঁচাইলেন আমার রোগীটা বাঁচাইলেন সাধ্য নেই ওমা তাশাউনা ইল্লা আন আল্লাহ রাব্বুল আলামিন গত কয়েকদিন যাবৎ হঠাৎ করে আমার ছোট বোনটা বাউন্ন বছর বয়স হয় আমার চেয়ে বছর আস্তেকের থেকে ছোট শ্বাসকষ্ট শ্বাসকষ্ট টাঙ্গাল একটা ফুল প্লেসড মেডিকেল কলেজ হাসপাতাল কোন যুগে আইসিউ তা করে লেগেছিল এখন পর্যন্ত সেটা এখন পর্যন্ত সেই অবস্থাতে আছে সব জায়গায় কার লোকেরা তো গতকাল খুব জাতীয় পর্যায়ের এক পত্রিকা দেখলাম বঙ্গমাতার নামে দেড় হাজার কোটি টাকা বাজেটে একটি হাসপাতাল বা স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে তিন বছরের মধ্যে সে কাজটা আগায় নেই চল্লিশ কোটি টাকা দিয়ে কিছু কেনাকাটা করা হয়েছে তার মানে দশ কোটি টাকার ঘাপলার জন্য কাজ আটকে আছে বঙ্গমাতার নামে সেটারই অবস্থা আইসিউ নেই অনেক করে করে কোন রকম এক জায়গায় একটু ভালো জায়গা দেওয়া হলো অক্সিজেন নেই ফ্লু যাটা কম পনেরোর উপরে ওঠে না রোগীর যা চাহিদা অক্সিজেন তা নাই খালি বলতেছে আমাকে একটু ঢাকায় নে আমাকে একটু ঢাকায় নে বারডেমে এসেছিল ডায়াবেটিসের কারণে বারডেমে নে বারডেমে নে আর বাইরে কামেল পাস যদিও বারডেমে নে ডাক্তাররা বলেছে এখন আপনি অ্যাম্বুলেন্সে তুলবেন রাস্তায় মারা যাবে যা দিতে পারছি এখানে অপেক্ষা করতে হবে তাহলে কি ভালো মানুষ নেই এই মসজিদের সাথেই জড়িত শাহেদ কামাল ভাই বাংলাদেশ মেডিকেলের সাথে জড়িত উনি বলছেন ভাই কোন রকম যদি ঢাকায় একটু আনতে পারেন তাহলে আমাদের প্রধান ব্রিগেডিয়ার সাহেবকে অনুরোধ করে তিনি আপত্তি করবেন না যদিও কোথাও সিট নেই তাও একটু ফাঁক বের করবো আমরা মুখ করতে পারলাম না ঢাকায় নাকি দুইটা বেসরকারি হাসপাতাল ছাড়া নাম বলার দরকার নেই ভেন্টিলেটর সহ যে অ্যাম্বুলেন্স মাত্র নাকি দুই থেকে তিনটা হাসপাতাল আছে তাছাড়া আর নাই ঢাকা থেকে যদি এ যাওয়া হয় তাও তো লক্ষ লক্ষ টাকার ব্যাপার এয়ার অ্যাম্বুলেন্স তো প্রশ্নই ওঠে না আমাদের মতো দুই চার লাখ টাকা খরচা করে চিকিৎসা করার সাধ্য আমাদের নাই তারপরেও ভাইকনারা বলে জমি জমা যা আছে কিছু বিক্রি করবো আপনারা যা পারেন সবাই টাকা পয়সা রেডি যা পারলাম করলাম মুখ করা হোক ডাক্তারদের এক কথা আমার আপন তো ভাই সেখানকার ডাক্তার সে দেখাশোনা করছে যে ভাই মুখ করবেন তো রাস্তায় যাবে এয়ার অ্যাম্বুলেন্স ছাড়া কিংবা ওই ধরনের উন্নত মানের অ্যাম্বুলেন্স ছাড়া অ্যাম্বুলেন্স ছাড়া মুভ করা যাবে না খালি বলতেছে ঢাকায় নে অক্সিজেন নাই অক্সিজেন অক্সিজেন শর্ট আর শর্ট আর সম্মানিত উপস্থিতি তারপরে ওই লোকাল অ্যাম্বুলেন্সে তোলার জন্য চেষ্টা করলাম গাড়ির মধ্যে ব্যাকটেকগুলো তোলা হলো রুগীকে যখন হাসপাতালে বের করা হবে ওইখানেই সরকার তার সাধ্য অনুযায়ী চেষ্টা করছে এটা নিয়ে আমার দ্বিমত নেই টিকার অবস্থা যথার্থ টিকা নিয়েও আপনারা চিন্তা করবেন না বহু পরীক্ষা চীনের হোক ফাইজারের হোক অক্সফোর্ডের হোক যেটাই হোক না কেন বহু পরীক্ষা নিরীক্ষার পরে টিকা এসেছে সন্দেহ করার কিছুই নেই কেউ কেউ ওদের টিকা নিলে ওই হবে সেই হবে আমার বাচ্চাদেরকে টিকা দিলে এই না তো বলেন যে ওষুধ খাই না আপনার ব্যাগের মধ্যে ইনসুলিন আছে আপনার ব্যাগের মধ্যে প্যারাসিটামল আছে আপনার ব্যাগের মধ্যেই রয়ে গেছে আপনার ওই গ্যাস্ট্রিকের ওষুধ এই টিকা নিয়ে আপনার এত কি হলো কিছুই না বিষয়গুলোকে খামাখা বুজুর্গি খামাখা বুজুর্গি আপনার দরকার কি আপনি তো লাগে সবই লাগছে অক্সিজেনটা কি অক্সিজেন নিয়ে তো আপনি বেঁচে আছেন ওইটা যে মেশিন যাবে আপনার সমস্যা কোন জায়গায় সম্মানিত মুসলমান নন সেভাবেই সব করার চেষ্টা করছেন কিন্তু একটা পূর্ণাঙ্গ মেডিকেল কলেজে অক্সিজেনের ব্যবস্থা নাই আইসিউ নেই শুনতে কেমন লাগে আর টোটাল সরকারের কাছে এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা তেমন নেই আর ভেন্টিলেটর সহ দু চারটা অ্যাম্বুলেন্স হল সরকারের কাছে নেই ধনী লোক তো প্রচুর আছে আপনারা যোগান দেন আমাদের আহানাজের একজন বড় ধনী মানুষ এই মসজিদের উপদেষ্টা কমিটির সদস্য হাজি সবুজ সাহেব তার নিজস্ব পয়সা মাস্টার গ্রুপের সভাপতি নিজস্ব পয়সা অনেকগুলো অ্যাম্বুলেন্স কিনতে কিনে উত্তরবঙ্গের দরিদ্র এলাকার হাসপাতালগুলোতে সাপ্লাই দিয়েছে টাঙ্গালে নাই এখন কি করা যাবে সৌদি আরব সাপ্লাই দিয়েছে ভারতে কেন আমাদের সরকার সৌদি আরবের কাছে সৌদি আরব দেবে না ভারতের সেটা অগ্রাধিকার ভিত্তিতে দিবে চেয়ে আনতে হবে ওই সাড়ে সাতটার সময় মৃত্যু হল রাত আটটা নয়টার সময় যদি আপনারা নির্বোধের মতো চাটু করতে থাকেন তা আমাদের কেন ভালো লাগে না বিরক্তিকর বিষাক্ত মনে হয় যথাসম্ভব করছে ওইটুকুর মধ্যেই থাকেন সব ব্যবস্থা প্রস্তুত এই সেই নানান কিছু নাই কিছুই যোগান দিতে পারছেন না হাকার দরিদ্র দেশের জন্য একটা দেশ হয়তো সম্ভব না কিন্তু চাটুগুলো না করলে হয় না হিংস্র কথাবার্তা না বললে হয় না এত তারিখের মধ্যে টিকা কমপ্লিট না করলে দণ্ডনীয় অপরাধ ফেরস্তা এসে ঘরে ঘরে টিকা দেওয়া যাবে পুলিশের কর্তব্য হলো এক হাতের টিকা আরেক হাতের টাকা আরেক জায়গায় ঘাড়ের মধ্যে খাদ্য নিয়ে দাঁড়ায় থাকেন রাস্তায় রিক্সাওয়ালার চাকা ফুটা করে দেন আপনি ফেলে দিচ্ছেন তার সিট উল্টে ফেলে দিচ্ছেন রিক্সাওয়ালা বলছে বাবা আমার খাবার নাই আপনি মহা নৈতিকতার মানুষ তো দেখি বড় বড় অসভ্যতার তো একটা সীমা থাকা দরকার এক পকেটে টাকা নেন আরেক পকেটে টিকা নেন ঘরের মধ্যে খাদ্য নিয়ে দাঁড়ায় থাকেন ভোকাত্ম মানুষের হাতে খাদ্য ধরে দেন টাকা ধরে দেন ওইখানে টিকা দিয়ে দেন তারপরে কথা বলেন না পারলে মানবতা মনুষ্যত্ব কোথায় বড় বড় তত্ত্বের সীমা থাকা চাই ফেরেস্তারা ঘরে ঘরে টিকা দিয়ে যাবে আজকে ঢাকা উত্তরের কমিশনার সাহেব টিকার ব্যবস্থা হাজির দিতে বলেছেন টিকার ব্যবস্থা হচ্ছে আলহামদুলিল্লাহ সেজন্য ধন্যবাদ সরকারকে কিন্তু অতিরঞ্জন যেটা বর্বর কিছু লোক আছে রাস্তাঘাটে অসৎ আচরণ করে আর যা পারেন না সেখানে যখন অতিরিক্ত কথাবার্তা বলেন আর বহু জায়গায় মেক্কার লোকগুলাকে বসিয়েছেন বদের হাড্ডি শয়তান হারাম খোর টাকা পয়সা লুটপাট করে মিথ্যা প্রতিষ্ঠান দখল করো অর্থনৈতিক প্রতিষ্ঠান দখল করো শিক্ষার প্রতিষ্ঠান দখল করো ওইটা দখল করো সেইটা দখল করো শয়তানের আকারারা চাটু পত্রিকায় ধরেছে এই ইসলামী ব্যাংক স্কুলটা ধ্বংস করে দিল চাপতে চাপতে চাপতে চাপতে প্রিন্সিপাল হার্ট ফুল করে মারা গেল তাদেরকে বের করে দিল আর এরা পথে পথে ঘুরতেছে কান্নাকাটি করতেছে তারপর বললাম শিক্ষক ছাড়াই দাও ছাড়াই দেওয়ার পরে আমি স্কুল চলে না তারা পদত্যাগ করে চলে এসেছেন পদত্যাগ করলে কেজন উল্টা মামলা দিয়ে দিয়েছে তাহলে কোন ধরনের ইবলিশ শিখলাম কোন ধরনের শয়তান বদমাইশগুলো মাঝে মাঝে আছে এটা কি কোন মানুষের জাত এগুলো মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি গুপ্ত শয়তান চক্র যেটা মধ্য মধ্যসত্ত্বাবকে হারাম খরগুলাকে এই মুহূর্তে চেষ্টা করুন প্রত্যেক জায়গায় বদমাইশগুলো হারাম খোর চাদুকার অমানুষ বর্বরগুলো মধ্যস্থ করে নাহলে টাঙ্গল হাসপাতালে কোন যুগে আগুন লেগেছিল সেটা এখনো হবে না দুইটা ভালো অ্যাম্বুলেন্স থাকবে না সরকারের বাজেট আছে সেটা কার্যকর হচ্ছে না শুধু অত্যাচার আর হারাম খুনিতে দেশ ভরে গেছে বর্বরতাই প্রকাশ পাচ্ছে সরকারের আন্তরিকতা না আমার কোনো কথা নেই বাজেট আছে সর্বত্র কার্যকর হচ্ছে না হারাম কর শয়তান বর্বররা সর্বত্র সর্বনাশ করে দিচ্ছে আপনাদের কাছে স্বাস্থ্যসম্মত বিধিবিধান মেনে চলবেন যারা মারা গেছেন আল্লাহ তাদেরকে শহীদ মৃত্যু দান করেন সরকারকে অনুরোধ করবো এই মধ্য সত্যভোগে এই শয়তান চাটুগার গুলাকে আপনারা সাহায্য করুন ভালোভাবে এবং সকলেই দেশের জন্য যে যতটুকু পারুন করুন আমার এই বোনটার জন্য দোয়া করবেন ডাক্তাররা বহু চেষ্টা করেছেন ওখানে যতটুকু ফুল ওখানে দেওয়া সেখানে তারাও করেছেন আমরাও চেষ্টা করেছি সর্বসমতলে ঢাকায় মুভ করাও সম্ভবপর হয়নি সেখানে যন্ত্রপাতিও নেই আর লক্ষ লক্ষ ঢাকায় যদি মুভ করতে পারতাম হয়তো কোটি কোটি কোন পক্ষে লাখ বিশেষ টাকা খরচা হতো রুগী হয়তো বাঁচত না ওমা উনা ইল্লা ইয়াশা আল্লাহ ওমা তাশা ইল্লা ওমা তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ নিয়ে গেছেন শহীদের তুলে জান্নাত নসিব করুন আপনাদের কাছে দোয়া চাই বহু ক্ষয়ক্ষতি হয়েছে অনেক কথা না চিকিৎসা আমি বাঁচাতে পারবো না কিন্তু দিতে যে বললাম না চিকিৎসার দায়িত্ব কে নেবে এর দায়িত্ব কে নেবে আলা কুল্লুকুম রায় কুল্লুকুম রাইয়াতিহি প্রেসিডেন্টকে দায়িত্ব নিতে হবে প্রধানমন্ত্রীকে দায়িত্ব নিতে হবে স্বাস্থ্য মন্ত্রণালয়কে দায়িত্ব নিতে হবে কেন যোগান দিতে পারছেন না প্রচেষ্টা কোথায় যদি ত্রুটি থাকে আম্মাস্তারাহুম সহিহ বুখারীর হাদিস যে গোটা জাতির দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছে আমাদেরকে মাফ করে দিয়ে গেছেন টাকায় নিতে পারলি না রে ঢাকায় নিতে পারলি না ভাই আপনি আমার ঢাকায় নিতে পারলেন না ভাগ নিতে আপনাদেরকে আমি মাফ করে দিয়ে গেলাম আপনাদেরকে মাফ করে দিয়ে গেলাম এটাই শুধু বলতাম কিন্তু সরকারকে কি মাফ করতে পেরেছে যোগান দিতে যে পারলেন না লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের দায় নিয়ে আপনাদের কবরে যেতে হবে যদি অবহেলা থেকে থাকে আর মধ্য মধ্যসত্ত্বাবকে শয়তানগুলোকে সাহায্য করে যে ভালো লোক নিয়ে ওখানে আবেন দমন যদি না করে এই বদমাশগুলোর হাত থেকে দায়িত্ব এই জন্য নিতে হবে অমর রাজে রাজিয়াল্লাহু বলেছেন যে ফুরাত নদীর কোণে যদি আমি মনে নয় সেই ইরাকের ফুরাত নদীর কোণে যদি কোনো কুকুর না খেয়ে মারা যায় আল্লাহর কাছে আমার জবাব দিতে হবে আলী রাজিয়াল্লাহু তাআলা তার ভাষণে বলেছেন হে আমার পুত্র শুনো সব কাজে মানব সেবায় সবসময় এগিয়ে থাকবে জামাতে সবসময় এগিয়ে যাবে ভালো কাজের জন্য তোমরা কখনো পিছিয়ে না থাকো আর হে গভর্নররা যারা যেখানে আছো শোনো তোমাদেরকে শুধু মানুষের সুবিধা অসুবিধা না প্রশ্ন করা হবে না জীবজন্তুর সুবিধা অসুবিধা নিয়ে আল্লাহর কাছে জবাব দিতে হবে তোমাদেরকে সীমান্ত যদি কোনোভাবে অন্যের দখলে চলে যায় বা সীমান্ত এলাকায় যদি বহির্শক্তি কোনো ক্ষতি করে হে প্রদেশের দায়িত্বশীলরা হে সেনা বিভাগের দায়িত্ব তোমাকে জবাব দিতে হবে আল্লাহর কাছে শুধু মানুষ নয় পশু পাখি প্রসঙ্গে কথা রয়েছে তাদেরও নিরাপত্তা দিতে হবে সুন্দরবনে যদি না খেয়ে কোনো বাঘ মারা যায় কোনো এলাকায় কোনো বানর যদি উপাসে মারা যায় কোনো এলাকায় জীবজন্তু যদি অনাহারে মারা যায় সে রায় দায়িত্ব সরকারের কাছে যাবে আল্লাহ নবী বলেছেন যে তিন আমার দায়িত্বে মান তারাকা মালাহু ফালওয়ারাসাতিহি মাল রেখে গেলে সেটা হবে তার ওয়ারিসরা আর যদি মান তারাকা দাইনাউন আও কেউ যদি ঋণ রেখে যায় সমস্যা রেখে যায় ইতিম রেখে যায় সে দায় দায়িত্ব আমি নবী মোহাম্মদের উপরে যেহেতু আমি রাষ্ট্রের দায়িত্ব আছি যতটুকু করেছেন আলহামদুলিল্লাহ কিন্তু দৃষ্টি দিতে হবে বহু জায়গায় এবং উন্নতি করতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন অনেকেই দোয়া চেয়েছেন কেউ কেউ করোনা আক্রান্ত আছেন কেউ কেউ শ্বাসকষ্টে আছেন শ্বাসকষ্ট মারাত্মক কষ্ট এই কষ্ট করতে করতে বহু রোগে হাজার হাজার রোগে কথা বলতে পারছে না শ্বাস কষ্ট অক্সিজেন অক্সিজেন বাতাস নাই বাতাস ঢোকে না বের হয় না আহা কত হাসপাতালে কত জায়গায় কত করুন কাহিনী আল্লাহর কাছে মাপ চাই বারবার যে আল্লাহ দুটো জায়গায় যেন আমাকে কোনদিন না নাও একটা হলো হাসপাতালে আর একটা হলো বাংলাদেশের মতো কোর্টে দুইটা জায়গায় যেন আল্লাহ কখনো আমাদেরকে না নেয় আল্লাহর কাছে হাজার বা মাপ চাই এই গুলো কি শাহাদত খান ফয়সলের মৃত্যুর সাথে আরো ফুসফুস সমস্যা দেখেছি প্রথম দুটো কি অবস্থা ওগুলো হাসপাতাল ওগুলো চিকিৎসালয় ওগুলো কোনো পরিবেশ আছে আর দেখলাম আমার বোন যখন শ্বাসটা অক্সিজেনের অভাবে মারা অক্সিজেনের অভাব মারা গেছে আল্লাহ নিয়ে গেছে আকিদায় ভুল করতে চাই না আমি দেখলাম কি অবস্থা শুনলাম কি অবস্থা চোখের সামনের দৃশ্যাবলি ভাসছে কে করবে এগুলা দেড় হাজার কোটি টাকা বাজেট বঙ্গমাতার নামে তিন বছরে কাজের সামান্য অগ্রগতি বলে তাহলে সেটা করে কে তার প্রধান স্বাস্থ্য উপদেষ্টার সচিবের মধ্যে দ্বন্দ্ব চলছে চল্লিশ কোটি টাকার তিরিশ কোটি টাকার ঘাপলা ওইটুকুর মধ্যে তাহলে বাকিগুলা কোন পর্যন্ত যাবে কে করবে নিয়ন্ত্রণ এগুলা অনেকে এই দোয়া চেয়েছেন দোয়া করবেন তাদের জন্য যাদেরকে আল্লাহ শহীদ মৃত্যু রেখে রেখেছেন ইমানের সাথে তাদেরকে আল্লাহ সহজে নিয়ে যান মারাত্মক কষ্ট হাত থেকে যাদেরকে আল্লাহ সুস্থতা দান করে আল্লাহ তুমি তাদেরকে দ্রুত সুস্থতা দান করো আল্লাহ এই দেশ থেকে বালা মুসিবত তুলে নাও গুনার কারণে বালা মুসিবত আসে দুঃশাসনের কারণে বালা মুসিবত আসে মানুষের অজ্ঞতার কারণে বালা মুসিবত আসে পরীক্ষার জন্য আসে গুনাহ মাপের জন্য আসে যে ব্যক্তি অসুস্থতার কারণে অসুস্থ হয়ে পড়ে দীর্ঘদিন গাছের মরা পাতা যেমন ঝরে যায় তার থেকে গুণাগুলো এরকম ঝরে যায় তা আমাদের নিয়ত রাখতে হবে কিছু ঘোষণা আছে সিটি কর্পোরেশন পক্ষ থেকে সেটা আমরা সালাতের পরে ইনশাল্লাহ দেব اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم اللهم شتت شملهم اللهم دمر ديارهم اللهم خرب بنيانهم عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعيدكم لعلكم تذكرون ولا ذكر الله تعالى آلى وأولى وأعز وأجل وأتم وأهم وأكبر